দুশ্চিন্তা নাই তাদের যে গুণাগুণ রয়েছে সে গুণাগুণ নিয়ে আমাদের ইনশা আল্লাহ কথা হবে যদিও এই ধরনের ব্যক্তিদের সংখ্যা আল্লাহ সুবহান কোরআন মসজিদে দশের অধিক বারো জায়গাতে উল্লেখ করেছেন যাদের কোনো ভয়ভীতি নাই এবং যাদের কোনো দুশ্চিন্তা নাই আলাইহিম তাদের কোনো দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই না দুনিয়াতে না পরকালে এ হলো মুমিনের গুণ কেননা মুমিনরা যেহেতু আল্লাহর বিশেষ বান্দা তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই ভয়ভীতি নাই পরকালেও তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না কেননা পরকালে তাদের মুক্তি অপেক্ষা করছে তাদের প্রশান্তি অপেক্ষা করছে কাল কেয়ামতের দিন এই ভীতিকর অবস্থাতে তারা হবেন টেনশন মুক্ত দুশ্চিন্তা মুক্ত পক্ষান্তরে যারা ইমানদার নন তারা ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতেও তাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তা টেনশন আর এটি একমাত্র মমিন বান্দার জন্যই শোভনীয় এটি তার প্রাপ্য দুনিয়াতে তারা হবেন আত্মতৃপ্তবান আর পরকালে হবেন তারা দুশ্চিন্তা মুক্ত আল্লাহ সুবহান সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে এরশাদ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জেনে রাখো যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তাদের কোনো দুশ্চিন্তা নাই ভয়ভীতি নাই লা আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন এবং তাদের কোনো টেনশন নাই দুশ্চিন্তাও নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা ইউনুসের 62 63 64 এখানে মুমিনের গুণ বর্ণনা করেছেন আল্লাহর ওলি যারা প্রকৃতপক্ষে আল্লাহর দোস্ত বন্ধু তারা কারা যদি আমাদের সমাজে একটি ভুল ব্যাখ্যা রয়েছে যে আল্লাহর ওলি হলেন অমুকেরা যারা খানকাতে বসতে পারবে যাদের বড়োর তোফ হতে হবে জুব্বা হতে হবে যাদের হাতে বাঁকা লাঠি থাকতে হবে যারা ধ্যান ধরে বসতে পারবে যারা অন্যদেরকে পদভ্রষ্ট করতে পারবে আজকে এগুলোই হয়েছে এরা হলো আল্লাহর অলি নওজুবিল্লা মিনজালে যদি যদি আমরা সুন্দরভাবে বুঝতাম যে আল্লাহর অলি কারা আমরা ডানবাম ছুটাছুটি করতাম না কেননা আল্লাহর অলি হলেন আল্লাহর প্রিয় বান্দারা যারা আল্লাহ সুবহান ও ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ সুবাহতলা তাদেরকে তিনি ভালোবাসেন অতএব তারাই হলেন আল্লাহর বলি আল্লাহ সুবাহতলা এই জন্য তিনি আলোচনা করেছেন আল্লাদিন আমানু যারা ইমান এনেছেন ও কেন এবং যারা আল্লাহকে ভয় করেন আমরা সবাই ইমানদার আমাদের মাঝে একজনকে আমরা পাবো না যারা এই কথা বলবেন যে না আমি মেন নয় ইমানদার নয় এ কথা বলবেন কেউ সবাই আমরা বলবো আমরা তো ইমান এনেছি আল্লাহর প্রতি আমরা ইমানদার আর আল্লাহর ভয়ের কথাও যদি বলা হয় আমরা আল্লাহকে ভয় করি অতএব আমরাই হলাম আল্লাহর উলি কারা যারা আল্লাহকে আমরা ভয় করি ইমান এনেছি এবং ভয় করি আল্লাহ সুবাহ এখানে দুটি তিনি দিক তুলে ধরেছেন দিন আমানু যারা ইমান এনেছেন ও কেন এবং আল্লাহকে যারা ভয় করেন আল্লাহ সুবহানাহু পরবর্তী আয়াতে ঘোষণা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য হলো সুসংবাদ বুশরা সুসংবাদ গুড নিউজ কোথায় এই দুনিয়াতে দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ এবং পরকালে তাদের জন্য সুসংবাদ আজাবান আমরিল মুমিন আল্লাহ নেই বলেছেন মুমিনের কাজকর্মগুলো তাদের বিষয়গুলো বড় আশ্চর্যজনক ইদা আসাবাতহু সাররা শাকার ফাকানা খাইরুল লাহু যখন তার আনন্দের খবর আসে তখন সে আল্লাহ আরো গুণকীর্তন করে আরো প্রশংসা করে আরো ইবাদত বন্দীকে বেশি করে সুন্দর খবর এসেছে আল্লাহ নিয়ে বলেছেন এটি তার জন্য অতি উত্তম তার জন্য অনেক অনেক ভালো যেহেতু তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহর গুণকীর্তন আরো বেশি করেছেন এটি তার জন্য কল্যাণকর ওয়াইদা আসাবাথু দর সবর ফাকানা খায়রুল আর যখন তার কাছে বালা মুসিবত আসে বিপদ আসে ধৈর্য ধারণ করে নেই আল্লাহ নেই বলছেন এতেও তার অনেক কল্যাণ রয়েছে কেন আল্লাহ সুবাহতাল্লাহ ঘোষণা দিয়েছেন অবশ্যির সবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য কল্যাণ অপেক্ষা করছে যেহেতু কষ্টের মুহূর্তেও ধৈর্য ধারণ করেছে তার ইমান তিনি পাকাপুক্ত করেছেন আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে ভরসা রয়েছে যিনি বিপদ দিয়েছেন তিনি হলেন আল্লাহ এবং যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি হলেন আল্লাহ ধৈর্য ধারণ করেছেন টেনশন করেনি দুশ্চিন্তায় পড়েননি এই জন্য আল্লাহ নিয়ে বলেছেন যে এটি কেউ পারবে না শুধুমাত্র মেন ছাড়া এই জন্য তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই ভয়ভীতি নাই এবং পরকালেও তাদের কোনো টেনশন নাই এটি মমিনের জীবন এই জন্য আল্লাহ সুবাহ তালা বারবার সুন্দর সুন্দর গুণগুলো আলোচনা করে আল্লাহ সুবাহ তালা শেষ অংশে তিনি বলেছেন ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই এমনি কাসির রহমতুল্লাহ আলাই তিনি এ আয়তের ব্যাখ্যাতে বলেছেন লা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় ভীতি নাই এর অর্থ হলো আই ফিমা ইয়াস্তাকবিলুনাহু মিন আমরিল আখিরাহ তথা তার সামনে যে পরকাল এ পরকালে তার কোনো ভয় নাই সামনে পরকাল মৃত্যুর পরে তার পরজীবন শুরু হবে লা খৌফুন আলাইহিম মানে তাদের কোনো ভয় নাই কোনো ভীতি নাই পরকালের যে ভয় রয়েছে তাতে তারা নিরাপদে থাকবে নিরাপত্তা পাবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অতএব এখানে তাদের ভয়ভীতি নাই যারা নিরাপত্তাহীন তাদের ভয় রয়েছে তারা হলো ফাসেক তারা হলো ফাজের তারা হলো মুনাফেক তারা হলো কাফের তাদের নিরাপত্তা কেউ দেবে না আল্লাহ সুহান এই ধরনের অত্যাচারীদের জন্য তার পক্ষ থেকে বিন্দু মাত্র সাহায্য সহযোগিতা থাকবে না তারা হবে ভীত আল্লাহ সুহান তাই তো তিনি মমিনের তিনি দিক উল্লেখ করেছেন লা আলাইহিম তাদের কোনো ভয়ভীতি নেই এবং তাদের যেগুলো দুনিয়ার জীবনে ছেড়ে গেছে যা পায়নি এতেও তাদের কোনো দুশ্চিন্তা নাই টেনশন নাই যে আমার পাঁচতলা বাড়ি হয়নি কেন আমি যেগুলো ছেড়ে আসলাম এর জন্য বড় আফসুস করা কষ্ট নেওয়া এটি মুমিনের হবে না মুমিনের এটি হবে না এই জন্য যা ছেড়ে গেল দুনিয়াতে এর জন্য তার কোনো টেনশন নাই কষ্ট নাই সন্তান সন্ততি রেখে গেল ঘর বাড়ি রেখে গেল আরও কিছু যদি রেখে যায় এতেও তার কোনো টেনশন নাই আর সামনের যে জীবন শুরু হবে এতে তার কোনো ভয় নাই আলাইহিম সামনের জীবনকে পেয়ে তার কোনো ভয় নাই বিগত জীবন যা ছেড়ে গেল এতে তার দুশ্চিন্তার কোনো কারণই নাই এই হলো মমিনের জীবন আল্লাহ সুহান তালা এখানে তাহলে আলোচনা করেছেন তিনি এখানে বলেছেন তারা হলেন আল্লাহর ওলি আলা ইন্না আউলিয়া আল্লাহ এই জন্য ইবনা কাসির রহমতুল্লাহ আলাই তিনি আলোচনা করতে যে তিনি সুরা তহা থেকে আয়াত পড়েছেন আল্লাহ তালা বলেছেন কলাহ মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু আল্লাহ সুবহানাহু ওয়া তিনি জিন জাতি এবং মানুষ জাতিকে তিনি দুনিয়াতে পাঠালেন যে সবাই তোমরা জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করো কেননা যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন এই ভুলের কারণে আল্লাহ সুহান জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সাথে যে শয়তান ছিল শয়তানকেও পাঠিয়ে দিলেন কাউকে সেখানে রাখলেন না যে উভয়ে তোমরা দুনিয়াতে চলে যাও যাও দুনিয়াতে আর ভালো করে জেনে রাখো তোমরা হলে বাদুকুমলে বাদুইন আদু তোমরা একে অপরের দুশ্মন শত্রু শয়তান আমাদের বন্ধু নাকি নাকি শয়তান আমাদেরকে বন্ধু মনে করেছে কখনো না করবে সে ডান থেকে আসবে বাম থেকে আসবে সামনে থেকে আসবে পিছন থেকে আসবে এবং পথভ্রষ্ট করে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই তো আজকের অনেক অনেক সুন্দর সুন্দর মানুষগুলো যাদের বিবেক খুব সুন্দর দুনিয়ার বিষয় খুব সুন্দরভাবে বুঝেছে কিন্তু কিন্তু পরকালের বিষয়ে তারা অজ্ঞ মূর্খ বিন্দু মাত্র জ্ঞান নাই রবকে চিনেনি রবের হক আদা করেনি এরা এদেরকে মূর্খ বলতে হবে যদিও দিন যদিও দুনিয়ার শিক্ষায় তারা অনেক বড় শিক্ষিত অনেক বড় তাদের কাছে সার্টিফিকেটও রয়েছে বিদেশ থেকে অর্জন করেছে কখনো নোবেলও পুরস্কার পেয়েছে অনর্থক এগুলো অনর্থক শয়তানের ধোকায় ধোকাগ্রস্ত এরা আল্লাহ সুবাহ তারা ঘোষণা দিলেন যে তোমরা দুনিয়াতে যাও আর জেনে রাখো তোমরা পরস্পর পরস্পরে কিন্তু বন্ধু নও তোমরা একজন অপরজনের শত্রু তবে ভালো করে জেনে রাখো فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন দুনিয়াতে তোমাদেরকে পাঠাচ্ছি তোমরা দুনিয়াতে যাও তবে ভালো করে জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের নিকট যখন বহির বার্তা যাবে হৃদায়ত যাবে যারা আমার এ সুন্দর দিনকে মেনে নেবে আল্লাহ সুবাহতালা বলেন ফলাইয়াদুল্ল তারা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ আকবর শৈতান তার পথভ্রষ্ট করতে পারবে না এবং তারা দুর্ভাগাও হবে না তারা দুর্ভাগা হবে না তাদের কোনো ক্ষতি হবে না এই ক্ষেত্রে প্রয়োজন শুধু আমার অনুসরণ অনুকরণ করা আমি যে ওহির বার্তা পাঠিয়েছি কোরআন সুন্না পাঠিয়েছি তা সুন্দরভাবে মেনে নেওয়া মেনে নেওয়া তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু খুব স্পষ্ট আল্লাহর যারা প্রকৃত বান্দা প্রকৃত বান্দা যাদের কোনো ভয় ভীতি নাই কোনো দুশ্চিন্তা নাই না দুনিয়ার জীবনে না পরজীবনে এমনি আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা তিনি বর্ণনা করেছেন ফালা ইয়াদিল্লু দুনিয়া দুনিয়াতে তারা পথভ্রষ্ট হবে না ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ এবং আখেরার জীবনে তারা হতাশাগ্রস্ত হবে না তাদের কোনো দুর্দশা তাদের কষ্ট তাদের সেখানে দুশ্চিন্তা সেখানে কিছুই হবে না তারা দুর্ভাগা হবে না দুনিয়ার জীবনে তারা পদভ্রষ্ট হবে না কারা তারা তারা হলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা মোকমেন আল্লাহর ওলি আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন লাহমুল বুসর ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা তাদের জন্যই হলো দুনিয়ার জীবনে এবং পরজীবনে সুসংবাদ তার প্রিয় দিনী ভাইয়েরা এই জন্য আমাদের কাছে খুব স্পষ্ট এ মর্মে আমরা একটি হাদিস আলোচনা করতে পারি যে হাদিসটি আনাস বিন মালিক রদিউল্লাহ তালাহ থেকে হাদিস বর্ণিত আনাস বিন মালিক রদিউল্লাহ তালাহ বর্ণনা করেছেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস যা বিশেষ ব্যক্তি রয়েছে আল্লাহর জন্য বিশেষ ব্যক্তি রয়েছে মানুষের মাঝ থেকে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা ভিআইপি বান্দা আমরা ভিআইপি বুঝি আল্লাহর ভিআইপি বান্দা রয়েছেন আল্লাহ সুফহান তাদের সম্পর্কে যেহেতু স্পষ্ট আমাদেরকে ধারণা দিয়েছেন নবী মুসাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ নবীকে বলা হলো কল ইয়া রসুল্লাহ মান হোম ইয়া আল্লাহ রসুল আমাদেরকে বলে দেন যে আল্লাহর যারা ভিআইপি বান্দা হবেন বিশেষ বান্দা হবেন তারা কারা নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হুম আহলুল কোরআন তারা হলেন কোরআন ধারী যারা কোরআনকে পড়েন কোরআনের অর্থ বুঝেন কোরআন মাফিক জীবন যাপন করেন তথা কোরআন এবং সুন্না যারা মানেন যারা কোরআন মানেন তারা সুন্না মানেন আবার ভুল বুঝবো না আমাদের সমাজ আবার একটি ভ্রান্ত দল রয়েছে যারা বলেন আমরা কোরআন মানবো হাদিস মানবো না নজুবিল্লা মিন্দা আলে ওমা আতা কুমুর রসুল ফাখুদু আল্লাহ তালা বলেছেন কোরআন মাজিদে যে নবী সাল্লাহ আলী আসসালাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে বাধা দেন তা থেকে বিরত থাকো কোথায় আলোচনা হয়েছে কোরআনে যে ব্যক্তি কোরআন মানবে তাকে তার অনিচ্ছা সত্ত্বেও হাদিস মানতে হবে মানতেই হবে না হলে সে কোরআনকে অস্বীকার করবে যে ব্যক্তি কোরআনকে মানবে প্রকৃতপক্ষে তিনি দিন মানেন কোরআন এবং সুন্নাকে মানেন এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তারা হলেন আহলুল কোরআন কোরআনধারীরা যারা কোরআনকে পড়েন এই জন্য কোরআন পড়া এটিও মমিনের স্বভাব যারা আমরা নিরাশ হয়ে গেছি বয়স পঞ্চাশ হয়ে গেছে না আর কোরআন শিখতে পারবো না নাউজুবিল্লাহ মিনজালে এটি মমিনের হওয়া উচিত নয় যদিও তার বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশোতে পৌঁছে গেছে কোনো সমস্যা নাই তার শিখার যে সুযোগ সে সুযোগ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এখন তো দুনিয়ার কর্মগুলো অনেক সহজ হয়ে গেছে আমাদের হাতের হাতের মাঝেই মুঠোফোন যেটি smart smartphone screen touch touch করলে আমরা শুনতে পারি পড়া শুনতে পারি এবং একটি আয়াতকে বারবার যদি শুনি হবে না সবার হবে শিখার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন হবে না বড় ধরনের শিক্ষকের কাছে যে বসে তার কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে এটিও প্রয়োজন নেই শুধুমাত্র আয়াত পড়বেন পড়া হচ্ছে শুনবেন একটি আয়াতকে বারবার শোনেন রিপ্লাই করতেই থাকুক একটু পর এমনি মুখস্থ হয়ে যাবে খুব সহজ প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আল্লাহ সুবাহ তাহলে আল্লাহ সুবহান যে বান্দারা রয়েছেন বিমু সাল্লাল্লাহু সংবাদ দিয়েছেন যারা হলেন আল্লাহর ওলি তারা হলেন আহলুল কোরআন তারা কোরআনধারী তারা হলেন আহলুল্লাহ তারা আল্লাহর বিশেষ বান্দা ভিআইপি বান্দা তারা হলেন আল্লাহর প্রকৃত বান্দা যে হাদিসটি এমনি মাজাতে এসেছে এই জন্য প্রাণপ্রিয় দিনী ভাইরা যাদের দুনিয়াতে এবং পরকালে কোনো ভয়ভীতি নাই তারা হলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা মুকমেন বান্দা এ সম্পর্কে আমরা প্রথমে একটি হাদিস আলোচনা করেছিলাম যে হাদিসটি আবু দাউদে এসেছে নবীম সাল্লাহ আলহিহাল্লাম ইরশাদ করেন ইন্নামিন ইবাদিল্লাহিলা উনাসান মা হুম বে আম্বিয়া ওয়ালা সুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ও সুহাদা ও ইয়াউমাল কিয়ামা যে মানুষের মাঝে এমন এমন অনেক মানুষ হবেন যারা নবী ছিলেন না এমনকি তারা শহীদও ছিলেন না নবীও ছিলেন না আর শহীদও ছিলেন না তবে কাল কেয়ামতের দিন অনেক নেবীগণ এবং অনেক শহীদগণ তাদের ঈর্ষা করবেন তাদের মর্যাদাকে দেখে তাদের মর্যাদা এত উন্নত হবে এত উচ্চ হবে তারা হলেন আল্লাহর ওলি বিশেষ বান্দা ভিআইপি বান্দা অনেক নেবী এসেছেন তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবেন যে এত মর্যাদা দিয়েছেন অথচ নবী ছিলেন না শহীদরা যাদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাদের সকল গুণাখাতা মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দেন জান্নাতের ফল ফলাদি তারা খেতে থাকে তারাও তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবেন এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন নেবিরন আল্লাহ নেবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ মানহুম তারা কারা নবী সাল্লাহ আলী বলেছিলেন নবীব সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা দিয়েছেন হোম কৌমুন তাহাবু বিরৌহিল্লাহ আলা গাইরে আরহামিন বেইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাফুনাহা আল্লাহ নিয়ে বলেছিলেন যে তারা হলেন ওই দুই প্রকার ব্যক্তি যারা পরস্পরের মাঝে তাদের ভালোবাসার সঞ্চার করেছিলেন ভালোবেসেছিলেন একে অপরকে আর এ ভালোবাসা ছিল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তাদের ভালোবাসা ছিল তারা হলেন অমুক ব্যক্তি তাদের কর্ম খুব সুন্দর এবং একজন অপরজনকে তারা ভালোবেসেছিলেন শুধুমাত্র আল্লাহর জন্য তাদের রক্তের কোনো সম্পর্ক ছিল না যে আমি ভালোবাসি যেহেতু আমার বাবা আমার ভাই আমার অমুক তাহলে আমাদের যে ধারাবাহিকতা বংশীয় যে মর্যাদা বংশের কারণে না এ ধরনের কোনো তাদের সম্পর্ক ছিল না আর তাদের আর্থিক কোনো লেনদেনের ক্ষেত্রে তাদের ভালোবাসা ছিল না যে একজন অপরজনকে এক কোটি টাকা দিয়েছে যেহেতু এত টাকা দিয়েছে বিধায় পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হয়েছে না এমনটি ছিল না এ ধরনের আছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছেন তারা অকৃতজ্ঞ নয় দুনিয়ার কোনো কারণে ভালোবাসা তৈরি হয় আমাদের এক ভাই রয়েছেন তার কফিলের সাথে উমরা করতে গেলেন তিনি বর্ণনা করেছেন যে তার বেল্টের মাধ্যমে তার টাকা ছিল সবগুলো ডলার করা ছিল অন্য এক বেল্ট কত টাকা ছিল উনিই জানেন তিনি একটু পিছিয়ে পিছিয়ে চলছিলেন কেননা তার সাথে তার স্ত্রীও ছিলেন আল্লাহ আকবর মানুষের মাঝে মানুষ রয়েছে তার টাকাটি কোনো কারণবশত পড়ে যায় কিন্তু পিছে পিছে থেকে তিনি খেয়াল করেছেন যে বেল্টে বেল্টটা পড়লো আমার কফিলের আমার মালিকের তিনি বেল্টটি উঠিয়ে নেন উঠিয়ে এনে দেখেন সবগুলো ডলারে ভরপুর তিনি বুঝতেও পারেননি পরক্ষণে তাকে যে বলেন যে তোমার কিছু হারানো গেছে নাকি সাথে সাথে তিনি বেল্টে হাত দেন বেল্ট নাই যে আমার বেল্ট ছিল বেল্টে টাকা ছিল সবগুলো ডলার করা ছিল সাথে সাথে বলেন এই যে তোমার গিফট নাও কেন এটি তোমার সম্পদ আল্লাহ আকবর ইমানের পাওয়ার দেখেন মানুষের মাঝে মানুষ রয়েছে ইচ্ছে করলে তিনি যদি সরিয়েও নিতেন করার কিছুই ছিল না তিনি পিছনে ছিলেন কেননা তারা স্বামী স্ত্রী তারা গেছেন উনি তাদের একজন কর্মচারী ওনার সাথে তাদের সম্পর্কে এখন নাই অন্তত তিনি পিছন পিছন ঘুরছেন কফ হচ্ছে তিনি নিয়ে তার কফিলকে দিলেন কফিল তার নিয়ে খুশি হয়ে তিনি বলছেন তোমার জন্য আমি এটা তোমাকে দিতে চাচ্ছি পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল খুব কম এটি তো কিছুই নয় তার স্ত্রী বলছেন যে তোমার মতো ব্যাকু আমি আর দুনিয়াতে দেখিনি তার সামনে বলছেন এই কাজ কেন সে তোমাকে এত বড় একটা গিফট করেছে তোমার সম্পদ ফিরিয়ে দিয়েছে তুমি ওকে বলো যে এই ডলার থেকে তোমার যা মন চাই নিয়ে নাও আর বাকিটা আমাকে দাও এ কথা তুমি ওকে বলো পাঁচশো টাকা দিচ্ছ পাঁচশো টাকা তো কিছুই নয় অল্প কিছু টাকা তখন থেকে তাদের সাথে কানেকশন হয় টাকার বিনিময়ে এই পর্যন্ত তাকে তার হাইফাই বাড়িতে নিয়ে যায় এবং প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন তার মন চাই নিয়ে এসে ভালো খাদ্য দিয়ে সুন্দরভাবে তার জন্য বড় রুম করা আছে সে যেগুলোতে থাকে সে কোটিপতি মানুষ তাহলে আমরা যে কথা বলছিলাম যে তার মাঝে ভালোবাসার এখন তৈরি হলো অর্থের কারণে যেহেতু অর্থ তাকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে কাল কেয়ামতের দিন অর্থের কোনো কারণ থাকবে না যে একজন অপরজনকে টাকার বিনিময় ছিল এজন্য ভালোবেসেন এমনটি ছিল না বংশের সম্পর্ক ছিল না আর অর্থ সম্পদের কোনো সম্পর্ক ছিল না এই সম্পর্ক ছিল একমাত্র আল্লাহর জন্য নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি আল্লাহর শপথ দিয়ে বলছি ফাওয়াল্লাহ ইন্না ওজুহাহুম লানুরুন তাদের চেহারাতে নূর চমকিবে কালকিয়ামতের কিয়ামতের দিন ওয়াইন্নাহুম আলা নূরিন এবং কালকিয়ামতের দিন তারা নূরের ওপর অবস্থান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দেবেন এই মর্যাদা শুধুমাত্র তাদের জন্যই দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াখাফুন ইদা খফান নাস আল্লাহ নিয়ে বলেছেন যখন মানুষেরা ভয়ে ভয়ে কম্পিত থাকবে ভয় করবে তাদের কোনো ভয় থাকবে না এই প্রকার ব্যক্তিদের কোনো ভয় থাকবে না ওলা ইয়াহজানুন ইদা হাজিনান নাস নবীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষরা খুব দুশ্চিন্তায় থাকবে সেদিন তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না এরপরে আল্লাহ নবী আয়াত পড়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম হাদিস বর্ণনা করে আল্লাহ নবী তিনি আয়াত পড়লেন যে জেনে রাখো আল্লাহর যারা অলি হবেন আল্লাহর বন্ধু হবেন তাদের কোনো ভয়ভীতি নাই কোনো দুশ্চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই তাহলে আমরা হাদিস বুঝতে পেরেছি যে কিছু মানুষের এমন মর্যাদা আল্লাহ তালা দেবেন তার বিশেষ বান্দাদের মর্যাদা দেবেন তাদের মর্যাদা দেখে অনেক নেবিগণ সবাই নয় অনেক নেবীগণ এবং অনেক শহীদরাও তারা ঈর্ষা করবে যে আল্লাহ তারা এত মর্যাদা দিয়েছেন আল্লাহ আকবর তারা হলেন তারা হলেন আল্লাহর ওলি আমরা আল্লাহর ওলি সম্পর্কে বলছিলাম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই ধরনের আয়াত আমরা উল্লেখ করেছি কোরআন মাজিদে বারোটি রয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের খুদবাতে আলোচনা করব আজকে একটি আমরা বলতে পেরেছি যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় থাকবে না এবং কোনো ভীতি থাকবে না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যে ঈমান এনেছি এই ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন এবং আল্লাহর ওলি হতে হলে ঈমানের সাথে সাথে যা আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে তাকে ভয় করার তৌফিক দান করুন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হবে যারা ভয়ে ভীত হবে দুনিয়াতে এবং পরকলে যা- যারা টেনশনে থাকবে তারা কারা তারা হলেন যারা আল্লাহর ওলি না যারা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাইনি তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে এমনি আব্বাস রদিউল্লাহু ওই আয়াতের ব্যাখ্যাতে তিনি এভাবে আলোচনা করেছেন সুরা তোহর একশত চব্বিশ নম্বর আয়াত পড়েছেন যাদের ভয়ভীতি হবে তারা হবে এই প্রকার ব্যক্তিরা ওমান আর জিকরি আল্লাহ তালা বলেছেন যারা আমার জিকির থেকে স্মরণ থেকে আমার ইবাদত বন্দিগি থেকে নামাজ থেকে রোজা থেকে হজ থেকে জাকাত থেকে পর্দাপুষিতা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তারা হবে ক্ষতিগ্রস্ত কেননা আল্লাহ সুবান তাদের সম্পর্কে বলেছেন তাদের জীবন হবে খুব সংকীর্ণ জীবন তাহলে দুনিয়ার জীবনও তাদের সংকীর্ণ হবে পরকালও সংকীর্ণ হবে তাদের জীবন হবে খুব সংকীর্ণ কঠিন দুশ্চিন্তা টেনশন তারা টেনশন মুক্ত হতে পারবে না ঝামেলা আর ঝামেলা কাজ আর কাজ কাজ শেষ করতে পারবে না এমন হাদিসে রয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য সময় বের করেন আল্লাহ সুবাহ তালা তাকে টেনশন মুক্ত করে দেন আর যারা আল্লাহর জন্য সময় বের করেন না তাকে আল্লাহ সুবাহ আরো টেনশন দিয়ে ভরে দেন কাজ দিয়ে ভরে দেন ফ্রি থাকতে পারে না একটা শেষ না হতে আরেকটি চলে এসেছে কাজ সেখানেও সে ব্যস্ত থাকবে কষ্ট করবে টেনশনে থাকবে একজন তার ওই তার স্ত্রী সুস্থ হয়নি ছেলে আবার অসুস্থ হয়ে গেছে ছেলে সুস্থ হয়নি নিজে অসুস্থ হয়ে গেছে একটার পর একটা দুশ্চিন্তা টেনশন থাকতেই থাকবে আল্লাহ তালা তার হাতকে দুনিয়াতে টেনশন দিয়ে ভরে দিবেন কর্ম দিয়ে ভরে দিবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন তাদের জীবন হবে দুনিয়াতে খুব সংকীর্ণময় আমা আর এদেরকে আল্লাহ সুবাহ কিয়ামত দিবসে অন্ধ করে উঠাবে অন্ধ হয়ে তারা উঠবে তারা দেখতে পাবে না কেননা তারা অন্যায় করেছে আল্লাহর কাছে তারা আবার এভাবে বলার চেষ্টা করবে যে আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম দেখেছি এই অবস্থা কেন আমাদের আল্লাহ তালা বললেন যেমন দুনিয়াতে তোমরা ভুলেছিলে আজকে তোমাদেরকে ভুলে গেলাম আল্লাহ কঠিন অবস্থা এজন্য আল্লাহ সুবহান যাদের সম্পর্কে বলেছেন লা আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন যে তাদের কোনো ভয়ভীতি নাই তাদের দুশ্চিন্তা নাই না এ জীবনে না পরজীবনে তারা হলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা আল্লাহর মুমিন বান্দা আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ